আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ ওয়ালা আলহি ওসাহবিহি সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বোনেরা আলহামদুলিল্লাহ আল্লাপাক আপনাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আল্লাহ রব্বুল্লা আলমিনের নিকটে এই দোয়া করে আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি সম্মানিত বাই ও বোনেরা আজকে আমরা এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হল কোরআন সন্ন্যার ভাষায় আর সুখরিয়া অর্থাৎ সুখরিয়া অর্থ হল একজন আরেকজনকে তুচ্ছ জ্ঞান করা একজন আরেকজনকে ছোট মনে করা এহতেকার যেটাকে বলা হয় এবং কারো কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রোপ করা কোনো ভাইকে কোনো বোনকে ঠাট্টা বিদ্রোপের বিষয়বস্তু বানানো এগুলোকে কোরআনে কারিমের ভাষায় বলা হয় সুখরিয়া আল্লাপাক কোরআনে কারিমে সুরা আল হুজুরাতের এগারো নম্বর আয়াতে সরাসরি আল্লাপাক এই বিষয়টি মোমিনদেরকে হারাম করে দিয়েছেন আল্লাপাক বলেন ইয়া ইউহাল্লাদিন আমানু লা কাউমিন কাউমিন আসা আইয়াকুনু খাইরাম মিনহুম ওয়ালা নিসা উম্মিন ইন আসা আইয়াকুন্না খাইরাম মিনহুন্না আল্লাহ রব্বুল আলমিন এখানে পুরুষ মমিন এবং নারী উভয়কে আলাদা আলাদা করে বলেন যে খবরদার তোমরা একজন পুরুষ আরেকজন পুরুষের এক কাউম আরেক কাউমের ব্যাপারে এরকম ঠাট্টা বিদ্রোপ করবে না এক নারী আরেক নারীকে এরকম ঠাট্টা বিদ্রোপ করবে না এসব ব্যাপারে তোমরা খুব সচেতন থাকবে এই আয়াতের মাধ্যমে আল্লাপাক এই ঠাট্টা বিদ্রোপ করা মানুষকে তুচ্ছ জ্ঞান করা এই বিষয়গুলোকে আল্লাহ রব্বুল্লা আলমিন হারাম করে দিয়েছেন আল্লাপাক সুরা হুমাজা নামে কোরআনে কারিমে একটি সুরায় নাজিল করেছেন আল্লাপাক বলেন ওয়াইলুল্লিকুল্লি হুমাজাতে লোমাজা এখানে আল্লাপাক দুইজন দুই ধরনের ব্যক্তির ব্যাপারে ধ্বংসার কথা বলছেন এক ধরনের ব্যক্তি হলো হোমাজা আরেক ধরনের ব্যক্তি হলো লুমাজা হোমাজা কাদেরকে বলা হয় মোফাসরান একরাম বলেন হোমাজা হলো মানুষকে তুচ্ছ জ্ঞান করা বিল ইশারা ইশারা ইঙ্গিতে কথাবার্তায় বিভিন্নভাবে একজনকে ছোট জ্ঞান করা এটাকে কোরআনের ভাষায় বলা হয় হোমাজা আল্লাহাক বলছেন ওয়াইলুল্লিকুল্লে হোমাজা যারা এই জাতীয় মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে ইশারা ইঙ্গিতে মানুষকে বুঝাইতে চায় যে সে কিছুই না সে কোনো আলেমেই না সে কিছুই জানে না সে দুই চারটা কিতাব পড়াশোনা করছে আমি অনেক পড়াশোনা করছি আমি অনেক কিছু জানি এই এই জাতীয় ধারণা পোষণ করা এগুলাকে পুরাণের ভাষায় বলা হয় হোমাজা সম্মানিত বায়ু ও বোনেরা আল্লাপাক কিবিরকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন পৃথিবীতে আমরা যত বড় জ্ঞানী যত বড় আলেম মনে করি না কেন তার থেকে আরো বড় আলেমও পৃথিবীতে আছে যেটি আল্লাহাক মুসা আলহিসাল্লামকে দেখিয়ে দিয়েছেন যে তিনি আল্লাহর নবী তার থেকে বড় আলেমও জমিনে আছে সম্মানিত বায়ু বোনেরা তাহলে বোঝা যায় যে আমি যত জ্ঞানী হই এই জ্ঞান কোনো অহংকারের বিষয় নয় এজন্য আমরা একজন আলেম আরেকজন আলেমকে একজন ভাই আরেকজন ভাইকে জ্ঞানের ব্যাপারে এলমের ব্যাপারে আমরা সব সময় তাদেরকে সম্মান করব সম্মানের চোখে দেখব একজন আরেকজনকে হেয় প্রতিপন্ন করব না এই হেয় প্রতিপন্ন করা ছোট জ্ঞান করা এটি একটি কবিরা গুণা একটি হারাম কাজ কিন্তু এই কাজটি আমরা এখন অহরহ দেখতে পাই যে আমরা দেখা যায় আমরা নিজেরা আলেম ওলামারাও এই কাজটা করে থাকি যে আমরা আরেকজন আলেমকে আমি মনে করি তিনি ছোট আলেম তিনি কিছুই জানেন না তিনি দুই চারটা কিতাব পড়ছেন আমি অনেক কিছু পড়ে ফেলছি আমি অনেক কিছু জেনে ফেলছি কেউ কেউ আবার মনে করি যে আমার সামনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার ওয়াজ শুনে মনে হয় আমি বিরাট আলেম তো লক্ষ লক্ষ ওয়াজ তো মানুষ তো আপনার খ্রিস্টানদের যে পাদ্রি ফোপ ফোপের সামনেও লক্ষ লক্ষ মানুষ তার বক্তৃতা শুনে আলোচনা ধর্মীয় আলোচনা শুনে ইহুদিদের ধর্মীয় ব্যক্তির কথাও শুনে হিন্দুদের ধর্মীয় ব্যক্তির কথাও শুনে আমাদের দেশে যারা সেরেকি বেদাতি যারা দিন ধর্মের নামে ব্যবসা করে তাদের আলোচনায় তো লক্ষ লক্ষ মানুষ থাকে তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থাকা এটি কিন্তু বড় আলেম হওয়ার এলেম বেশি হয়ে গেছে তার পরিচয় নয় আর কেউ যদি অল্প মানুষের সামনে কথা বলেন সেটা এলেম কম হওয়ার দলিল নয় এজন্য সম্মানিত ভাই বোনেরা আমি সবাইকে অনুরোধ করব সকল ওলামাই কেরাম সকল দিনী ভাই বোন আমরা একজন আরেকজনের প্রতি সম্মানবোধ এটি যেন আমাদের মধ্যে থাকে আমরা কেউ কাউকে তুচ্ছ মনে না করি কেউ কাউকে ছোট মনে না করি কেউ কাউকে তুচ্ছতাচ্ছল্য না করি এটা করাটাই হারাম এটাকে বলা হয় সুখরিয়া আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই জাতীয় গুনাহের কাছ থেকে বিরত থাকার তৌফিক দান করুন আল্লাহবাগ আমাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করুন একজন আরেকজনকে সম্মান দিয়ে কথা বলার সম্মানের সাথে দেখার আল্লাহবাগ তৌফিক দিন আমিন ইয়ারব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত